এই পৃথিবীর আলো বাতাস মুগ্ধ করা নীলাবাকাশ পাখির ঠোঁটে সকাল সাজে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দা সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান এই পৃথিবীর আলো বাতাস মুগ্ধ করা নীলা বাতাস পাখির ঠোঁটে সকাল সাথে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আল্লাহ তালার দান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান পাহাড় চিরে ঝর্ণা ধারা সবুজেতে পাহাড় ঘেরা মন মাতানো সাগর কুলে ঢেউয়ের কলতা ও পাহাড় চিরে ঝর্ণা ধারা সবুজেতে পাহাড় ঘেরা মন মাতানো সাগর কুলে ঢেউয়ের কলতা পাখির ঠোঁটে সকাল সাজে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আলাদা আলাদা সবই আমার মোহন মালিক আলাদা তালা দান যায় হারিয়ে মনটায় আমার ফুলের বনে গন্ধ বাহার সুবাসিতে মনটায় আমার হয় যে পেরেশা ও যায় হারিয়ে মনটায় আমার ফুলের বনে গন্ধ বাহার সুবাসিতে মনটায় মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান সৃষ্টি করলেন সব জিনিস মহান প্রভু আল্লাহ তিনি গাইতে হবে মহান প্রভু আয়া তিনি গাইতে হবে তনু মনে তারি গুণগান পাখির ঠোঁটে সকাল সাজে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আল্লাহ তাআলা দান সবই আমার মহান মালিক আল্লাহ তাআলা দান এই পৃথিবীর পৃথিবীর আলো বাতাস মুগ্ধ করা পাখির ঠোঁটে সাজে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান সবই আমার মহান মালিক আল্লাহ তালার দান www.onibus.in